এখন আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান করবেন হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ অত্র জামিয়ার ছাত্র মিসকাত শরীফ টাইম দশ মিনিট السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا الصادقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি আমাদের আধ্যাত্মিক নেতা এবং আমাদের সামনে উপবিষ্ট দেশের বিভিন্ন প্রান্তে থেকে আগত মুসল্লিয়ানে কেরাম আমি আল্লাহ বকরবুল আলমিনের কোরআনে কাইমের আয়াত থেকে অসংখ্য আয়াত থেকে একটি মাত্র আয়াতে কাইমা তেলাওয়াত করেছি তো আমার পঠিত আয়াতকে সামনে রেখে কোনো অতিরিক্ত কথা ব্যতীত কোনো ভূমিকা ছাড়া একটু এই আয়াতের একটু ভিতরে ঢোকার জন্য চেষ্টা করব এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কি বোঝাতে চাচ্ছেন একটু এই আয়াতের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন হে ইমানদারেরা তোমরা ইত্তাকুল্লাহ তোমরা তাকুয়া অর্জন করো তোমরা মুত্তাকি হয়ে যাও তো তোমরা মোত্তাকি হয়ে গেলেই তোমাদের কাজ ক্ষান্ত নয় তোমাদের জন্য আরো একটি কাজ বাকি রয়ে গেছে তোমাদের জন্য মোত্তাকি হওয়ার জন্য তোমাদের আরো সহজ একটি পন্থা বাকি রয়ে গেছে অকুনু মাসাদিকিন আর তোমরা মোত্তাকি সহজেই হতে পারবে তোমাদের মোত্তাকি সহজ হওয়ার জন্য তোমরা মোত্তাকি সহজে বনার জন্য তোমরা অকুনু মাসাদিকিন তোমরা নেককার মানুষদের সাদিকিনদের সাথী হয়ে যাও তাহলে তোমাদের মোত্তাকি হতে বেশি সময় লাগবে না তোমার জন্ম তুমি গুণাগার হতে পারো যদি তোমার সাহেবত যদি তোমার সম্পর্কটা আল্লাহ আলার সঙ্গে হয়ে যায় তাহলে তুমি মুত্তাকি হতে আর তোমার বেশি সময় লাগবে না অল্পতেই দেখবে তুমি অল্প আমলেই দেখবে তুমি মুত্তাকি হয়ে গেছো ভাই দোস্ত বুজুর্গ একটি জিনিস লক্ষ্য করলেই দেখা যায় যে দেখেন দুনিয়াতে অনেক মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা এরকম ভাবে নার্সারিতে কাজ করে তাদের কাজগুলো কি বলে যে তাদের কাজ হলো যে এরকম ভাবে ছোট ছোট আমের এরকম ভাবে বীজ রোপণ করে এরকম ভাবে ছোট ছোট এরকম ভাবে বড়র বীজ রোপণ করে কিন্তু যেই বীজটা রোপণ হয় সেই রোপণকৃত বীজটা কিন্তু বেশি মান এরকম ভাবে ভালো জাতের বীজ হয় না এরকম ভাবে একটি আটির চারা যখন বীজ বপন করা হয় কিন্তু যখন ওই আটির চারা যখন একটু বড় হয়ে যায় তখন তার মাথার থেকে কেটে ছেটে একটা ভালো জাতওয়ালা একটা ভালো জাতওয়ালা আমের চারা যখন নিয়ে এসে ওই গোড়ার সঙ্গে একসঙ্গে একত্রিত করে দেওয়া হয় তখন এমন একটা অবস্থায় রূপান্তরিত হয়ে যায় যে ওই খারাপ বীজে থেকেও এমন একটা আম উপহার দেয় আমাদের সামনে যেই আমটা সকলের কাছে জনপ্রিয় হয়ে যায় কিন্তু আসলে বাস্তবিকভাবে তার নিজের কোনো ক্ষমতাই ছিল না তার তো নিজের কোনো ক্ষমতাই ছিল না কিন্তু সে এত বড় দামি কেমন হয়ে গেল সে এত এখন তাকে মানুষে ল্যাংরা আম বলতেছে মানুষে এখন তাকে কাটারি ভোগ বিভিন্ন রকমের আমের নাম দিয়ে তাকে ডাকতেছে তার কারণ কি সে এরকম ভাবে তার বিষটা যদিও খারাপ ছিল কিন্তু সে একজন ভালো জিনিসের সঙ্গে সম্পর্ক করেছে তো তার দামি এত হয়ে গেছে যে শত টাকারও বেশি তার মূল্য হয়ে গেছে ভাই দোস্ত বুজুর্গ আমাদের অবস্থাও ঠিক এমনটি আমরা তো না খানদান আমরা তো বড় গুণাগার বান্দা কিন্তু হ্যাঁ যদি একজন আল্লাহ ওয়ালার সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়ে যায় আমরা হতে পারি গুণাগার কিন্তু ওই আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আমাদের জীবনটাও বড় দামি হয়ে যেতে পারে ঠিক কিনা অবশ্যই ঠিক হয়ে যেতে পারে হ্যাঁ দেখুন এরকম ভাবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা সম্পর্ক করছে তারাই বড় বড় দামি হয়ে গেছে যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে যত কাছে থাকছে তারা এরকম ভাবে তত বেশি বেশি দামি হয়ে গেছে কিরকম ভাবে দামি হয়ে গেছে দেখেন না বাজারের ভিতরে এরকম এরকম গোলাপ ফুল বিক্রি করে তো গোলাপ ফুল যখন বাজারজাত করার জন্য বাগানের মালিক যখন ফুলটাকে কাটতে থাকে এরকম ভাবে তার ডানে বামে দূরে যতগুলা কাটা থাকে সব কাটাগুলাই কিন্তু ছাড়তে ছাড়তে ছাড়তে একটা সাইজ করে নিয়ে আসার পরে যেই কাটাটা তার একদম ফুলের কাছাকাছি থাকে যেই পাতাটা একদম ফুলের কাছাকাছি থাকে মালিক কিন্তু ওই কাটাটাকে আর কেটে ছেটে ফেলে দেয় না বলে না এই কাটা থাকাও এখন এই ফুলের জন্য সৌন্দর্য হয়ে যাবে ঠিক তেমনই ভাবে আমরা দুনিয়ার মানুষ আমরা গুণাগার হতে পারি কিন্তু যদি একজন আল্লাহ ওয়ালার সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায় হতে পারি আমি গুণাগার কিন্তু যেরকম ওই ফুলটা যখন বাজারে বিক্রি করার সময় যেরকম ওই কাটা আর ওই পাতা যেরকম বিক্রি হয়ে গিয়েছিল ঠিক তেমনই ভাবে আল্লাহ পাকরবুল্লা আলমিনের মারেফতের বাজারে যখন আল্লাহর অলিদেরকে আল্লাহ ফকরবুল আলমিন ডেকে ডেকে আমাদের তাদের সামনে নিবেন ঠিক আমরা কাটা হয়েও আমরা গুণাগার হয়েও এরকম ভাবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমরা মাকসাদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে যেতে পারবো ভাই দোস্ত বুজুর্গ এটা কি শুধু আমাদের শুধু মুখের এই কথা জি না এর অনেক ইতিহাসও রয়েছে কোরআন হাদিসের অনেক প্রমাণও রয়েছে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই একদিন সবকে তার পীরের দেওয়া সবক আদায় করতে করতে অন্য এক জগতে চলে গেছে সেই জগতে যায় দেখেন যে মাশাল্লাহ একজন ব্যক্তিকে দেখা যায় তো ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন উনি উনার ভাষায় শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তান নামক কিতাবের ভিতরে বর্ণনা করছেন রেলে খুশবু এদার হাম্মা মেরুজ একদিন শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি একদিন হাম্মাম খানায় গেলাম গুছল খানায় গেলাম যায় দেখতেছি কি আজীব অবস্থা ওখানে একটা মাটির থেকে সুঘ্রাণ আসতেছে বাগুফ মান গেলে না চিজে আমি জিজ্ঞাসা করলাম হে মাটি তোমার এত বড় দামি কেমনে হয়ে গেল তুমি তো একটি সাধারণ মাটি ছিলে কিভাবে তোমার এত মূল্য হয়ে গেল তখন মাটি কি উত্তর দিচ্ছে মান গেলে না চিজে বুদাম হ্যাঁ হ্যাঁ শেখ সাদি আমার তো নিজের কোনো দাম ছিল না আমার তো নিজের কোনো মূল্য ছিল না অলেকিন মুদ্দাতে বাহুল নাসিস্তাম কিন্তু হ্যাঁ আমি কিছু সময় সুঘ্রানের পাশে ছিলাম এই সুঘ্রানের পাশে থাকার কারণে আমার বড় দামি হয়ে গেছি আমার বড় মূল্য হয়ে গেছে এই জন্য আমি মাটির থেকেই সুঘ্রান আসতেছে ভাই বুজুর্গ আসলে মাটি থেকে কখনো সুঘ্রাণ আসা সম্ভব নয় কিন্তু তার শেখ সাদি রহমতুল্লাহ আলাই কি বুঝাতে চাচ্ছেন উনি বলেন যে হ্যাঁ আমি একদিন আমার পীরের এরকম ভাবে দেওয়া সবক যখন আদায় করতেছিলাম মোরা কাবার ভিতরে হজরতে সিদ্দিক আকবর রদি আল্লাহ আনুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে তো আমি সিদ্দিক আকবর রদি আল্লাহ আনুকে জিজ্ঞাসা করলাম হয় সিদ্দিক আকবর তুমি তো একজন সাধারণ মানুষই ছিলে তুমি তো আবু জাহাই আবুল আহাবের মতো একজন মানুষই ছিলে কিন্তু আজকে তুমি জান্নাতের ভিতর তোমার এত আলা মাকাম কেন তোমার এত দামি হয়ে গেছো কেন তুমি কিভাবে এত বড় দামি হয়ে গেলে তখন আবু বক্কর আল্লাহ বলতেছেন হ্যাঁ আমিও তো অন্যের মতো একজন মানুষই ছিলাম কিন্তু আমার কারণ আছে আমি এমনি এমনি এত বড় দামি হই নাই কেমনে দামি হয়েছি আমি অন্যের মতো ছিলাম না আমি এক সুঘ্রানের পাশে ছিলাম আমি এক দামি মানুষের পাশে ছিলাম এই দামি মানুষের পাশে থাকার কারণে আমি আবু আকরের দামটা অনেক বড় বেশি হয়ে গেছে ভাই দোস্ত বুজুর্গ ওই জামানা তো পার হয়ে গেছে আর তো আসবে না ওই জামানা কিন্তু হ্যাঁ এক শ্রেণীর কিন্তু বাকি থেকে যাবে এরকম ভাবে তারা কিন্তু সর্বদা এরকম বাকি থেকে যাবে কিয়ামত পর্যন্ত একটা হক থেকেই যাবে তাদের সহবতেও যারা যাবে আল্লাহ বকরবুল আলমিন চাহেন তো তাদেরও মূল্য এরকম ভাবে আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুর মতো সম্মানী করে আল্লাহ তালা দিতে পারেন ভাই দোস্ত বুজুর্গ এই জন্য আল্লাহ আলাদের সঙ্গে থাকতে হবে যথাসম্ভব কাছাকাছি লেগে থাকতে হবে যেরকম ভাবে ওই গোলাপ ফুলের অন্য অন্য ডালগুলো যেরকম এরকম ভাবে মালিক কেটে কেটে ছাইটে ছেটে এরকম ভাবে মাটিতে ফেলে দিয়ে শুধু ফুলটার কাছাকাছি যেগুলো ছিল সেগুলাকে যেরকম নিয়ে গিয়েছিল ঠিক তেমনই ভাবে যদি আমরা আল্লাহ ওয়ালাদের কাছে থাকি যদি আল্লাহ ওয়ালাদের কাছাকাছি লেগে থাকতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলমিনও আমাদেরকে তিনার মারেফতের বাজারে আমাদেরকে ক্রয় করে নিয়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন ভাই দোস্ত বুজুর্গ আসলে দেখেন যে কিভাবে বোঝানো যায় যে আল্লাহ ওয়ালারা কি জিনিস একজন বলেন যে হ্যাঁ ভাই ফুল তো বু নেই লেকিন উসে জুদা ভি নেই দেখতেছো একটা ফুল দেখো এই ফুলটাই কিন্তু সুঘ্রাণ নয় তবে হ্যাঁ এই সুঘ্রাণ থেকে কিন্তু ফুলটা আবার খালিও নয় সিরাজ তো রোশনি নেই লেকিন উসে জুদা ভি নেই দেখতেছো একটা বাতি আলো দেয় তাকিয়ে দেখো ওই বাতিটাই কিন্তু আলো নয় কিন্তু আবার কি আলোর থেকে কিন্তু আবার পৃথকও নয় হ্যাঁ এমনটি আল্লাহ ওয়ালা তো আল্লাহ নেই লেকিন আল্লাহ সে জুদা ভি নেই দেখতেছো একজন আল্লাহর অলিকে আল্লাহর অলি কিন্তু আল্লাহ নয় কিন্তু আল্লাহ তালার থেকে তিনি কিন্তু জুদাও নয় এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ আলাদের সঙ্গে থাকার মতো তৌফিক দান করুক وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله